حديث نمبر এগারো عن عائشه رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه امرنا فهو رد ইসলাম ধর্মে নতুন কর্মের উদ্ভাবন বিপদগামী হওয়ার উপকরণ নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের প্রিয়তমা আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে নিশ্চয় রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলাম ধর্মের কর্ম হিসেবে এমন কোনো কর্ম সম্পাদন করবে যে কর্মের বিষয়ে আমাদের প্রকৃত ইসলাম ধর্মের কোনো উপদেশ নেই তাহলে সেই কর্মটি পরিত্যাজ্য বলেই বিবেচিত হবে শহেহ মুসলিম হাদিস নম্বর আঠারো হাইফেন বন্ধনীর মধ্যে এক হাজার সাতশো আঠারো এবং শহেহ বুখারি হাদিস নম্বর দু হাজার ছয়শো সাতানব্বই তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম ধর্মের কর্ম হিসেবে ইসলাম ধর্মে নতুন কোনো কর্মের উদ্ভাবন করার বিষয়টি হল ইসলাম ধর্ম থেকে বিচ্যুতি হওয়া এবং বাতেল পন্থার অনুগামী হওয়ার অন্তর্ভুক্ত দুই প্রকৃত ইসলাম ধর্ম পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিস মেনে চলার প্রতি উৎসাহ প্রদান করে এবং তাতে কোনো প্রকার বিকৃতি বা নিষ্ক্রিয় করার পথ অবলম্বন করা হতে সতর্ক করে তিন প্রকৃত ইসলাম ধর্মের কর্ম হিসেবে ইসলাম ধর্মে নতুন কোনো কর্মের উদ্ভাবন করার বিষয়টি হল মুসলিম জাতির অধপতনের উপাদান এবং প্রকৃত ইসলাম ধর্ম হতে বিপদগামী হওয়ার উপকরণ